এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গে গে সাম্যের গান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গে গে সাম্যের গান ছোট বড় গরিবার যত মিসকিন কাঁধে কা মুসলমান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গেয়ে গে সামের গন্দ বিবেদ আর ঝগড়া বিবাদ ছেড়ে ধরো মহা আল দ্বন্দ্ব বিবেদ আর ঝগড়া বিবাদ কোরআন হাতে হাত মিলিয়ে এক কাফেলায় তাকবীর দিয়ে চলো খুলে মন প্রাণ এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গেয়ে গে সাম্যের গান ছোট বড় গরিব কাঁধে কাঁধ রেখে চলো মুসলমান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গেয়ে গে সামের গান শিরনি পায়ে সার ফিরনি দিয়ে ডেকে করো সবারে আপায় আয়েশার ফিরনি দিয়ে ডেকে কর সবারে আপায়ন উঁচু নিচু আর যত রাজা প্রজা পাবে খুশি তারা সমান সমান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গেয়ে গে সামের গান ছোট বড় গরিবার যত মিস কাঁধে কাঁধ রেখে চলো মুসলমান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গে গে সাম্যের গা খুশির মাঝে তবে ভাবো বারবার আজ কতখানি মজলুম মুসলমান খুশির মাঝে তবে ভাবো বারবার আজ কতখানি মজলুম মুসলমান আজাদীর স্বপনে খুম ছেড়ে সবে জিহাদের তারা শুধু হয়রান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গে গে সামের গান ছোট বড় গরিবার যত মিসকিন কাঁধে কাঁধ রেখে চলো মুসলমান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গে গে সামের গা বিশ্বের মুসলিম যত সবে ভাই ভাই এই খুশিতে সবে এক হতে পারে নাই বিশ্বের মুসলিম যত সবে ভাই ভাই এই খুশিতে সবে এক হতে পারে নাই দাও খোদা মোদের এমন জীবন গোটা মুসলিম পারে যেতে ঈদ ময়দান এসো এসো সবে চলো ঈদ ময়দান মুখে মুখে গেয়ে গেয়ে সামের গান ছোট বড় আর যত মিসকিন কাঁধে কাঁধ রেখে চলো মুসলমান এসো এসো সবে চলো ঈদ ময়দান এসো এসো সবে চলো ঈদ ময়দান এসো এসো সবে চলো ঈদ ময়দান